পালকি চড়ে অচিন দেশে যাত্রা শুরু যা পালকি চড়ে অচিন দেশে যাত্রা শুরু যার পালকি চড়ে অচিন দেশে যাত্রা শুরু যার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকা পালকি চড়ে অচিন দেশে যাত্রা শুরু যার পালকি চড়ে অচিন দেশে যাত্রা শুরু যার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার এই দুনিয়ায় বেঁচে থাকার নাই কোনো উপায় তবু মানুষ বাঁচার আশায় কেঁদে বুক ভাষায় এই দুনিয়ায় বেঁচে থাকার নাই কোনো উপায় তবু মানুষ বাঁচার আশায় কেঁদে বুক ভাষায় এই আসা যাওয়া ভবের খেলা নিয়মের ব্যাপার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার পালকি চোরে অচিন দেশে যাত্রা শুরু যার পালকি চোরে অচিন দেশে যাত্রা শুরু যার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার কে বলে রে মানুষ মরে রুহের নাই মরণ লোকচক্ষুর অন্তরালে অন্য এক জীবন কে বলে রে মানুষ মরে রুহের নাই মরণ লোকচক্ষুর অন্তরালে অন্য এক জীবন তবু নিতে হবে মরণ সাদ যে সবাইকে একবার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার পালকি চোরে অচিন দেশে যাত্রা শুরু যার পালকি চোরে অচিন দেশে যাত্রা শুরু যার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার বিদায় কালে শোনে না সে কান্না হাহাকার